সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবার সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবার সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবার বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবা সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো মানবতা আজ ধ্বংস হচ্ছে হায়নার ছবলে ওদের থাবায় পড়ছে বিশ্ব জ্বলন্ত দাবানলে মানবতা আজ ধ্বংস হচ্ছে হায়নার ছবলে ওদের থাবায় পড়ছে বিশ্ব জ্বলন্ত দাবানলে সময় এসেছে এবার নবচেতনায় জাগা সময় এসেছে এবার নবচেতনায় জাগা সময় এসেছে এবার নবচেতনায় জাগা ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা শান্তি ফিরিয়ে আনতে ইমানি চেতনায় জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো সময় এসেছে এবার বৃত্ত শপথ নেবার সময় এসেছে এবার বৃত্ত শপথ নেবার বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো সিংহের জাতি মুসলিম আজ রয়েছে বন্দিশালায় মুক্তি পেতে জানতে হবে ইমানি দীপ্ততায় সিংহের জাতি মুসলিম আজ রয়েছে বন্দিশালায় মুক্তি পেতে জানতে হবে ইমানি দীপ্ততায় সময় এসেছে এবার নবচেতনায় জাগা সময় এসেছে এবার নবচেতনায় জাগা সময় এসেছে এবার নবচেতনায় জাগা ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা বিশ্বটাকে করতে শাসন দৃঢ় চেতনায় জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবা সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো www.onibus.in